আবু সাইদ খুদ্রি রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি আবু সাসাহাকে বললেন তোমাকে দেখছি তুমি বকরিকে অত্যন্ত ভালোবেসে এদেরকে সর্বদা লালন পালন করো তাই তুমি এদের যত্ন করো এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হলে চিকিৎসা করো আমি নাবি সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এমন এক সময় আসবে যখন বকরি হবে মুসলিমের উত্তম সম্পদ তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় বৃষ্টি বর্ষণের স্থানে চলে যাবে এবং তাদের দিনকে ফিতনা হতে রক্ষা করবে